না নালিতে রক্ত জমা হয় সেটাকে জমাট বাঁধা রক্তের মতো দেখায় তাই আলাকার এই তিনটি অর্থই আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন বলছে যে ভ্রূণবিদ্যার সর্বশেষ আবিষ্কারের সাথে সম্পূর্ণ মিল আছে এতে আরো বলা হয়েছে একে স্থাপন করেছি কারারে মাকিনে নিরাপদ স্থানে আর এখন আমরা জানলাম যে ভ্রূণকে সংরক্ষণ করা হয় বাহির থেকে মেরুদণ্ডের সাহায্যে মানে পেছনের হাড় দ্বারা এবং বাইরের পেশি দ্বারা আর ভেতরের দিক থেকে সংরক্ষণ করে interior abdominal wall amniochorionic membrane এবং অ্যামনিওটিক তরল দ্বারা আর বিজ্ঞান এখন কথা বলছে যে শিশুকে মাতৃগর্ভে সুরক্ষণ করা হয় আরও বলছে যে আমি আলাকাকে করি মুদগা মুদগা মানে চিবানো বস্তুর মতো তাই প্রফেসর কিথমুর একটা প্লাস্টার সিল নিয়ে জোঁকের মতো করে বানালেন ভ্রূণের প্রাথমিক অবস্থা করলেন তারপর দাঁতে কামড় দিলেন যে মুদগার মতো চিবানো বস্তুর মতো দেখা যায় কি না আর এতে তিনি দেখলেন দাঁতের চিহ্ন যেখান থেকে নার্ভ ডেভেলপ করে সেই স্থানটা তারপর করোনা আরো বলছে আমি মুদগাকে ইজামা করেছি মানে হাড় তারপর হাড়কে ঢেকে দিয়েছি চামড়া দিয়ে মানে গোস্ত তারপর ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি আমি ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি এটা তারা কোরআন কি বুঝিয়েছে এ পর্যন্ত মুদগা আহম চর্বিত বস্তু হাড় গোস্ত এই পর্যায়গুলো বিজ্ঞান আমাদের বলছে মানব বিকাশের প্রাথমিক পর্যায় আর অন্যান্য প্রাণী যেমন মাছ খরগোশ এবং অন্যান্য অনেক প্রাণী একই রকম কেবলমাত্র মানুষের দেখার ক্ষেত্রে পার্থক্য যেমন মানুষের একটা মাথা হাত পা ইত্যাদি তাই কোরআন বলছে যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি আল্লাহ কতই না মহান উত্তম স্রষ্টা চিন্তা করেন কোরআন ভ্রূণের বিভিন্ন পর্যায়ের কথা বিস্তারিত বর্ণনা করেছে আর প্রফেসর কিথমুর বলেছেন যে কোরআনের এই আকৃতির দেওয়া বর্ণনা আলাকা জোকের মতো বস্তু মুদগা চিবানো বস্তু ইজমা হাড় লাহম গোস্ত আধুনিক ভ্রণবিদ্যার দেওয়া বর্ণনার চেয়ে অনেক বেশি ভালো যেখানে আমরা বলি স্টেজ এক স্টেজ দুই স্টেজ তিন স্টেজ চার নির্ণয় করা কঠিন তাই কোরআনে দেওয়া বর্ণনা অনেক ভালো এবং সহজ আগে বিজ্ঞানীরা ভাবত ষোলো এবং সতেরো শতাব্দীর দিকে যেমন ফ্লাওয়া ম্যাডাম তারা মনে করত যে বীর্য ছোট সাইজের মানুষ বহন করে ছোট আকৃতির মানুষ আছে বীর্যের প্রধান অংশ তা বহন করে তারপর এটা মাতৃগর্ভে বড় হয় পরবর্তীতে যখন তারা জানল যে ডিম্বাণুর আকৃতি স্পার্ম ডি গ্রাফির চেয়ে বড় তিনি বললেন যে মানুষের সৃষ্টি ডিম্বাণু থেকে বীর্য থেকে নয় পরবর্তীতে আঠারোশো শতাব্দীতে মাওপাটুইস বাই প্যারেন্টাল থিওরি দেন যে ডিম্বাণু এবং বীর্য মানুষের সৃষ্টিতে উভয়ই দায়ী এগুলো গর্ভধারণ করে থাকে জায়গট তৈরি করে থাকে যা কোরআন বলেছে বিস্তারিত এরপর কোরআন বলছে সুরা হজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর পাঁচ আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য মাটি থেকে তারপর আলাকা তারপর মুদগায় তারপর পূর্ণাঙ্গ করি বা অপূর্ণাঙ্গ রাখি কোরআনের এই আয়াত নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার মার্শাল জনসনের কাছে যিনি অ্যানাটমি বিভাগের প্রধান Daniel Institute Sir Thomas Jefferson University USA Philadelphia এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পারলাম যে যদি এই পর্যায়ে ভ্রূণ কেটে ফেলা হয় এবং অর্গানগুলোকে পর্যবেক্ষণ করা হয় আমরা দেখি কিছু অর্গান সংগঠিত আর কিছু অসংগঠিত তাই প্রফেসর মার্শাল জনসন বলেন যদি আমরা ভ্রূণের এই সম্পূর্ণ সৃষ্টি ধরি সেটা ভুল হবে কারণ কিছু অর্গান সংগঠিত না যদি এটাকে অসম্পূর্ণ সৃষ্টি বলি সেটাও ভুল হবে কারণ কিছু অর্গান সংগঠিত তাই কোরআনে দেওয়া বর্ণনার চেয়ে ভালো বর্ণনা নাই কোরআন বলছে কিছু সম্পূর্ণ কিছু অসম্পূর্ণ আরবিতে আর এটাকে গোছালো এবং অগোছালো বলা যেতে পারে আর প্রফেসর মার্শাল জনসন বলেছেন যে এই প্রক্রিয়ায় কিছু কোষ গোছালো আর কিছু কোষ অগোছালো এছাড়া কোরআনে বলা হয়েছে সুরা সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আট নম্বর নয় যে আমি দিয়েছি মানুষকে কর্ণ এবং শ্রবণ শক্তি আরও বলা হয়েছে সুরা ইনসান অধ্যায় নম্বর ছিয়াত্তর আয়াত নম্বর দুই আমি মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি দৃষ্টি এবং অন্তর তাই কোরআন প্রথমে শ্রবণের কথা বলছে তারপর দৃষ্টির কথা আর বিজ্ঞান আমাদের বলে যে মানুষের প্রথম যে বিষয় উন্নতি করে তা হলো শ্রবণ শক্তি বাইশ দিনের মধ্যে কর্ণের সৃষ্টি হয় আর গর্ভধারণের পাঁচ মাসের মধ্যে পূর্ণ হয়ে যায় তারপর চোখের সৃষ্টি আর সেটা গর্ভধারণের সাত মাসের মধ্যে হয় তাই কোরআন বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিল প্রথমে আসে শ্রবণ শক্তি পরে আসে দৃষ্টিশক্তি একটা পরীক্ষা চালানো হয়েছিল একজন মহিলা যে ছিল একজন টাইপিস্ট আর সে একটা শিশু জন্ম দিল সেই মহিলা ছিল একজন টাইপিস্ট আর ওই টাইপিস্টের বাচ্চার সাথে আরও নয়টা শিশুকে রাখা হয়েছিল যাদের মায়েরা টাইপিস্ট ছিল না আর যখন টাইপরাইটিং শব্দ করা হলো সব শিশু কেঁদে উঠল টাইপিস্ট মহিলার বাচ্চাটি বাদে কারণ টাইপিস্ট মহিলার বাচ্চাটা মায়ের পেট থেকে টাইপের শব্দ শুনে অভ্যস্ত ছিল যেহেতু অভ্যস্ত ছিল সে কাঁদেনি আর অনেক হাদিসই বলছে যে গর্ভবতীদের কোরআন পড়া উচিত এখন বিজ্ঞান নিশ্চিত করছে যে মা গর্ভবতী হলে গর্ভবতী নারী যা দেখে যা শোনে যা করে তার একটা প্রভাব সন্তানের উপর পড়ে আমার আলোচনা শেষ করার আগে শুধু দুটো জিনিস বলবো করণ বলছে সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত তিন এবং চার যেখানে অবিশ্বাসীরা বলছে যে আমাদের মৃত্যুর পর যখন মৃত্যুর পর মানুষকে কবর দেওয়া হয় হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে যায় কিভাবে আল্লাহ তাআলা সর্বশক্তিমান ঈশ্বর বিচারের দিনে আমাদেরকে একত্রিত করবেন তাই আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন তাদের বলো আল্লাহ কেবল হাড়গুলোকে একত্রিত করবেন না তিনি পুনরায় সাজাবেন যথাযথভাবে তোমাদের আঙ্গুলের ছাপকেও কোরআন কি বোঝাতে চেয়েছে এই বলে যে সর্বশক্ত ঈশ্বর বিচারের দিনে শুধু হাড়গুলোকে পুনর্গঠন করবেন না তিনি যথাযথভাবে আঙ্গুলের ছাপকেও পুনর্গঠন করবেন আঠারোশো সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপ পদ্ধতি আবিষ্কার করেন আর বলেন দ্বিতীয় কোনো ছাপ নেই লক্ষ লক্ষ মানুষ হলেও আলাদা করা যাবে এখন মানুষ আঙ্গুলের ছাপ পদ্ধতি ব্যবহার করছে বিশেষ করে পুলিশ এফবিআই সিআইএ সিআইডি অপরাধীকে শনাক্ত করার জন্য এই আঙ্গুলের ছাপ পদ্ধতি আমরা জানলাম আঠারোশো সালে সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন চোদ্দশো বছর আগে তিনি কেবল হাড়গুলোকেই পুনর্গঠন করবেন না তিনি আঙ্গুলের ছাপগুলোকেও যথাযথভাবে পুনর্গঠন করবেন আমার আলোচনা শেষ করব প্রফেসর তাগাদ তেজাসানের উদাহরণ দিয়ে প্রফেসর তাগাতা তেজেশন হলেন অ্যানাটমি বিভাগের প্রধান সাংহাই ইউনিভার্সিটি থাইল্যান্ড আর ব্যথা অনুভবের উপর তিনি দীর্ঘ সময় গবেষণা চালিয়েছেন আমরা ডাক্তাররা বা আগে সবাই জানতাম যে ব্যথা অনুভব হয় ব্রেনের কারণে সম্প্রতি আমরা জানলাম যে ব্রেন ছাড়াও চামড়ায় কিছু রিসেপ্টার আছে যেগুলোকে পেইন রিসেপ্টার বলা হয় এবং এগুলোর কারণেও ব্যথা অনুভূত হয় পেন না থাকলে মানুষের ব্যথা অনুভূত হতো না এ কারণেই যখন পুড়ে যাওয়া কোনো রোগী ডাক্তারের কাছে আসে ডাক্তার একটা পিন নিয়ে পোড়ো অংশে খোঁচা দেয় যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুশি হন কারণ উপরে পুড়েছে আর পেন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি যদি রোগী ব্যথা অনুভব না করে ডাক্তারের মন খারাপ হয়ে যায় কারণ ব্যথা অনুভবকারী কোষ নষ্ট হয়ে গেছে মানে বেশি পুড়ে গেছে কোরআন বলছে সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছাপান্ন যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করে তাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করব। যখন তাদের চামড়া পুড়ে যাবে তাতে আমি নতুন চামড়া দিব যাতে তারা ব্যথা অনুভব করে কোরআন কি বোঝাতে চেয়েছে এই বলে যে যারা আমার নিদর্শন অস্বীকার করবে তাদের দোজখের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়া পুড়ে গেলে নতুন চামড়া লাগিয়ে দেব যাতে তারা অনুভব করে তার মানে চামড়ায় কিছু রয়েছে যার কারণে ব্যথানুভূত হয় আর এখন বিজ্ঞান এবং মেডিকেল ডাক্তাররা আবিষ্কার করেছে যে চামড়াতে পেন রিসেপ্টার আছে যার কারণে আমরা ব্যথা অনুভব করে থাকি যখন প্রফেসর তাগাদার তেজেশনকে এই আয়াতের অনুবাদ দেওয়া হলো তিনি বললেন অসম্ভব চোদ্দশো বছর আগের লেখা একটা বই কিভাবে পেন রিসেপ্টরের কথা বলতে পারে তিনি বিশ্বাস করতে পারছিলেন না পরবর্তীতে অনুবাদ পরীক্ষা করে এবং অন্য বিজ্ঞানীদের সাথে কথা বলে করোনার প্রতি এতই মুগ্ধ হয়েছিলেন যে রিয়াদে অনুষ্ঠিত অষ্টম মেডিকেল কনফারেন্স হয় সেই কনফারেন্সে ঘোষণা করলেন লা ইলাহিল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ইসলামী পথ ধরে চলে আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা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 অংশ যদি আমি এটা শুনতাম আমি সম্ভবত ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হতাম আর আমার তাই মনে হয় মাশা আল্লাহ কিছু লোককে মুগ্ধ করার ক্ষমতা দেওয়া হয় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে কারো উপস্থিতিতে তার প্রশংসা করতে চাই না এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি এই পর্বকে গতিশীল আর ফলপ্রসূ করার জন্য যতটুকু সম্ভব আমি আজ রাতে উপস্থিত সবাইকে বলবো আপনারা প্রশ্নটি আজকের বিষয়ের মধ্যেই রাখুন সংক্ষেপে আপনার প্রশ্নটি করতে ধারাবাহিকতা বজায় রাখতে মাইকে লাইন ধরুন এবং লাইন ভঙ্গ করবেন না আর দর্শকদের আমি আবারও মনে করিয়ে দিতে চাই আমরা মানুষেরা সবাই ভাই বোন আর আজকে অমুসলিম যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনাদেরকে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দিব তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলছি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কারণ তাদের জন্য অগ্রাধিকার ভাই ও বোনেরা আপনাদের সাথে যদি অমুসলিম অতিথি থাকে আর প্রশ্ন করতে দ্বিধা করে দয়া করে তাদের উৎসাহ দিন প্রশ্ন করার জন্য কারণ সবচেয়ে সেরা উত্তর দেওয়ার মতো লোক এখানে আছেন ইনশা আল্লাহ আর এখানে উপস্থিত মুসলিমদের অনেক সুযোগ রয়েছে তাই আপনারা অমুসলিমদের সুযোগ করে দিন প্রশ্ন করার জন্য তিনটি মাইক্রোফোন রয়েছে একটা দূরে পুরুষদের জন্য সামনেরটা পুরুষদের জন্য এবং একটা মহিলাদের জন্য তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক দুই তিন নম্বর মাইক্রোফোনের দিকে আসুন স্লিপে লেখা প্রশ্ন পাবে দ্বিতীয় প্রায়োরিটি মাইক্রোফোনের প্রশ্ন প্রথমে অগ্রাধিকার আমি জানি একজন অসুস্থ ভাই রয়েছেন তিনি অমুসলিম আর পুরো আলোচনা পর্যন্ত অপেক্ষা করছেন তার প্রশ্নটি করার জন্য তাই এখন সামনের মাইকে যাচ্ছি পুরুষদের মধ্যে আর ভাই প্রশ্নটি করুন দয়া করে নাম ও পেশা বলুন এবং সংক্ষেপে প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা সবাইকে আমার নাম আদিত্য আর আমি চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বর্ষের ছাত্র আর যদিও বা আমি হিন্দু ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ যা কিনা হচ্ছেন সবচেয়ে উপযুক্ত যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে চোদ্দশো বছর আগে আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহি তাই আমার দুটি প্রশ্ন আল্লাহ সব কিছু জানেন কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে চোদ্দশো বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন চোদ্দশো বছর আগে ধন্যবাদ সবাইকে ভাই আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দুটো প্রশ্ন একটা হচ্ছে আরেকটার উত্তর আপনি বললেন যে কেন আল্লাহ তালা এই চূড়ান্ত বার্তা দিলেন চোদ্দশো বছর আগে প্রথম মানুষ থেকে কেন দেননি আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর যে চোদ্দশো বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে তারা কোরআন থেকে বঞ্চিত আল্লাহ যদি অতি দয়ালু অতি মহান অতি ক্ষমাশীল হন তাহলে চোদ্দশো বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি খুবই ভালো প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে বলছি আমার ছেলে আমাকে বলল আব্বা বাবা তুমি চাও আমি ডাক্তার হই তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলো তো সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড ওয়ান এভাবে স্কুল পাশ করবে তারপর হাই স্কুলে যাবে তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে একইভাবে সর্বশক্তিমান আল্লাহ যিনি অদৃশ্য জ্ঞানের মালিক যা সকল কিছুর জ্ঞান আছে মানব জাতির ব্যাপারে যিনি জানেন তাই এটা বলা হয়েছে পবিত্র কোরণে সুরারদ অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ বলেন কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে কোরআনের চারটার নাম বলা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন অনেক কিতাব নাজিল করা হয়েছে প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতির আরো উন্নতি করতে হবে যদি সেই সময় কোরআন নাজিল করতেন সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের সময় তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে মানে ইঞ্জিল এখন হলো বাইবেল যদিও আমরা বাইবেলকে ইঞ্জিল বলে মনে করি না তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী এটা বলা হয়েছে বাইবেলে গসপাল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু সাল্লাম বলছেন আমার অনেক কিছু বলার আছে এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে তোমাদের আসার পথ দেখাবে আমাকে সম্মানিত করবে তা যিশুবাই সাল্লাহ জানতেন তারপরও তিনি বলেছেন তোমরা তা সহ্য করতে পারবে না এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে সে তোমাদের আসার পথ দেখাবে এভাবে মানে আল্লাহ ভালোভাবে জানতেন কোন সময়টা সর্বশেষ চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময় আর সেটা ছিল চোদ্দশো বছর আগে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কোরআনের আগের লোকজনের কি হবে তাদের ব্যাপারে বলি আমার ছেলে যদি ক্লাস ওয়ানে পড়ে তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না ক্লাস ওয়ানের প্রশ্নই তাকে দেওয়া হবে যদি হাই স্কুলে যায় হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে তারপর জুনিয়র কলেজ ঠিক একইভাবে সর্বশক্তিমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থে সব কিতাবে প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র তারই ইবাদত করতে হবে তাই সব নবীগণ প্রথম নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে তারপর নু ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাম সবার মূল কথা একই আল্লাহ সাবানতালার একত্ববাদ তাওহিদ সম্পর্কে আর এই আল্লাহর একত্ববাদ তাওহিদ নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে শেষ রবিবারে বিশে জানুয়ারি ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ বোনদের মাঝে যদি কোনো মুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন আসসালামু আলাইকুম প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা তিনি জানতে চেয়েছেন আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে তাই একটা মূল প্রশ্ন করলাম যদি ছ হাজার আয়াতের মধ্যে এক হাজার আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে আর এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলছে তাহলে কোরআন থেকে কি পেয়েছি বোন আমি লেকচারে বলেছি এর উত্তরটা যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাওহিদ এক ঈশ্বরে বিশ্বাস করা কেবল তার ইবাদত করা অন্য কারো নয় আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না S C I E N C E এটা হচ্ছে নিদর্শনের বই S I G N S এটা আয়াতের বই কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে জীবনযাপন করবেন যখন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম বলেছে যে আর্ট অফ লিভিং এর সেরা বই হচ্ছে এটা আর্ট অফ লিভিং এর উপর যদি কোনো সেরা বই থাকে সেটা হচ্ছে কোরআন আর্ট অফ লিভিং এর উপর সবচেয়ে সেরা বই আর এর সদস্য সংখ্যা এক দশমিক তিন মিলিয়নেরও বেশি মানুষ এই বই জীবন চালানোর পথ বলে দেয় অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে কারণ কোরআন হচ্ছে আল্লাহ সালার বাণী একইভাবে এই এক হাজার আয়াত যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথাই বলছে অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলেছে এটাই কোরআনের সৌন্দর্য যখন কোনো সাধারণ মানুষ পড়ে সে বুঝতে পারে আবার যখন বিজ্ঞানের জ্ঞান সম্পন্ন কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে দুজনের কাছে বোধগম্য এটা কোরআনের সৌন্দর্য এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই হ্যাঁ তবে একটা এত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে কারণ এটা আল্লাহ সুবান তালার মানে স্রষ্টার বই তাই এটা পথনির্দেশের বই কিভাবে জীবন চালাতে হবে এটা মানুষকে এক আল্লাতে বিশ্বাস করতে শেখায় কিভাবে ইবাদত করতে হবে কিভাবে জীবন চালাবেন খুঁটিনাটি সব বন্টন করবেন কিভাবে আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে এগুলো সব বলে দিয়েছে কোরআন আশা করি উত্তরটা পেয়েছেন বন্দের মাঝে আর কোনো অমুসলিমের প্রশ্ন থাকলে করতে পারেন আপনার উপস্থাপনা চমৎকার দয়া করে কি তাদের হাত ওঠাতে বলবেন যারা এই তথ্যগুলোর অধিকাংশ আগে থেকে জানত যা আপনি বলেছেন তা এজন্য বলছি যে কেন সাধারণ শিক্ষার সাথে কোরআনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বোন প্রশ্ন করলেন যে দর্শকদের কতজন আমার লেকচারের বেশিরভাগ অংশ আগে থেকে জানতেন দয়া করে হাত উঠান আমি যা বলেছি তার চেয়ে বেশিরভাগ মাসাল্লাহ অনেকেই এটা জানতেন সবাই না হলেও ফিফটি পার্সেন্টেরও বেশি এর কারণ হচ্ছে আমি একটা বই লিখেছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সঙ্গত নাকি অসঙ্গত এই কনফারেন্সে বিতরণ করা হয়েছে যারা বইটা পাননি ইনশাল্লাহ বের হওয়ার সময় আমার এই আলোচনা কোরআন এবং আধুনিক বিজ্ঞান বিতরণ করা হবে ইনশাল্লাহ রঙিন কাগজে ছাপা আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে কেন মুসলিমদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না আমার মনে হয় বোন ভেবেছিলেন এক পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা তারও কম হাত ওঠাবেন আর এখানে দেখলেন মার্শাল্লাহ বেশিরভাগই জানতেন তারপর আলোচনা শুনতে এসেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো প্রশ্নোত্তর পর্বের জন্য এসেছেন এটা অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ বনবার ইসলামের ব্যাপারে যদি বলি প্রথম যে নির্দেশনা আল্লাহ সুবাহতাল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তায় মানব জাতির জন্য সেটা বলেননি সালাহ আদায় করতে হজ পালনের কথা এখানে বলেননি বলেছেন ইকরা পড়ো আবৃত্তি করো ঘোষণা করো তাই প্রথম যে নির্দেশ সর্বশক্তিমান আল্লাহ দিয়েছেন সর্বশেষ চূড়ান্ত বার্তায় তা হচ্ছে পড়ো শিক্ষার নির্দেশ এ কারণে এই মুসলিমদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক আর আলহামদুলিল্লাহ দক্ষিণের লোকজন অর্থাৎ কেরালার মাদ্রাজও মাশাল্লাহ চেন্নাইতে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে শিক্ষার হার বেশি আলহামদুলিল্লাহ আর কেরালায় মুসলিমরা একশো পার্সেন্ট শিক্ষিত শুধু মুসলিমই না কেরালায় মুসলিম অমুসলিম সবাই শিক্ষিত সেখানে সংস্কৃতি হচ্ছে এটা আর ইসলাম ধর্মের ব্যাপারে বললে প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন আবশ্যক আর যারা শিক্ষা অর্জন করেনি তাদের জন্য সংকেত যে শিক্ষা গ্রহণ করা জরুরি এটা আর এই বার্তায় আল্লাহ সুবাহ তালা সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ পবিত্র করে দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন ফকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একষট্টি দানা এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান